মসিহলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব রে কলম মসিহলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব রে কলম শেষ হবে নারী লিখা তব গুণগান শেষ হবে নারী লিখা তব গুণগান ও গো রহিম রহমান কিভাবে গাবো তব গুণগান কদম কিভাবে গাবো তব গুণগান মুসি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে নারে লেখা তব গুণগান শেষ হবে নারে লেখা তব গুণগান কদম কিভাবে গাব তব গুণগান কদম কিভাবে গাব তব গুণগান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাস দিব সাজান সবি প্রভু তোমার হাতে পাহাড় ঝরনায় আসমান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাস দিব সাজানো সবে প্রভু তোমার হাতে সৃষ্টি জমিন আসমান সবুখানে লেগে আছে শুধু তব সবুখানে লেগে আছে শুধু তব নাম যে তোমার রহবান অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাবো তব গান মসি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লেখা গুন গান শেষ হবে না রে তব গুন গান ও গো রহবান কিভাবে গাবো তব গুণগান কদম কিভাবে গাবো তব গুণগান নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমা হাজারো জাতের ক্ষেত সমহ নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমা হাজারো জাতের ক্ষেত সমহার ফুল ফল নদীর কলতান সৃষ্টি মধুরই পাখির কুজন সব মাঝে পাই শুধু তোমারি সুবাস সব মাঝে পাই শুধু তোমারি সুবাস গাই তবে তোমারি গান প্রথম কিভাবে গাব তব গুলো গা অধম কিভাবে গাব তব গান মুসি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লেখা তব গান শেষ হবে না রে লেখা তব গান ও গৌরহিম রহমান অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাবো